আমার একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই বিধান মতো চলে যেন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই বিধান মতো চলে যেন আমার জীবন আমারে জীবন আমারে জীবন আমারে জীবন রসুলের পথটি ধরে আমি যেন পাই গো তারে তাগুতের পথে চলে তারে যেন যাই না ভুলে রসুলের পথটি ধরে আমি যেন পাই গো তারে তাগুতের পথে চলে তার যেন যাই না ভুলে তার ওই নামের উপর তার ওই নামের উপর আমার যেন হয় গো মরণ হয় গো মরণ হয় গো মরণ হয় গো মরণ একটি আশা একটি স্বপন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপন রব যেন হয় আমার আপন তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই বিধান মতো চলে যেন আমার জীবন আমার জীবন আমার জীবন আমার জীবন আমি আজ গোমরা পথে মিলেছি তাগুতের সাথে সে পথে ভয়ের তুফান উড়ে শুধু মিথ্যা নিশান আমি আজ গোমরা পথে মিলেছি তাগুতের সাথে সে পথে ভয়ের তুফান উড়ে শুধু মিথ্যা নিশান আধারে ভরা দেখি আধারে ভরা একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপ্ন রব যেন হয় আমার আপন তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই বিধান মতো চলে যেন আমার জীবন আমার জীবন আমার জীবন জীবন আমার জিন্দেগানি ভাবে যেন তাহার বাণী সত্যের মশাল জেলে সুখ যেন পাই গো দিলে আমার জিন্দেগানি ভাবে যেন তাহার বাণী সত্যের মশাল জেলে সুখ যেন পাই গো দিলে হাসরের কঠিন দিনে হাসরের কঠিন দিনে আমায় প্রভু কর গো আপন কর গো আপন আশা একটি স্বপন রব যেন হয় আমার আপন একটি আশা একটি স্বপন রব যেন হয় আমার আপন তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই খুশির বাণী সব যেন আমি মানি তার সেই বিধান মতো চলে যেন আমার জীবন আমার জীবন আমার জীবন আমারে জীবন আমারে জীবন আমারে জীবন আমারে জীবন